যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে কোরআন হাদিস ছেড়ে কেন ভুল পথে পা রেখেছো হৃদয় মাঝে নাস্তিকতার ছন্দগুলো এঁকেছো কোরআন হাদিস ছেড়ে কেন ভুল পথে পা রেখেছো হৃদয় মাঝে নাস্তিকতার ছন্দগুলো এঁকেছো কোনটা ভালো মন্দ তুমি পাওনি কি কর আনে কোনটা ভালো মন্দ তুমি পাওনি কি কর আনে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে ত্রিভুবনে সব নবীদের সেরা নবী যিনি তার অবমাননায় কেন উঠছ মেতে তুমি ত্রিভুবনে সব নবীদের সেরা নবী যিনি তার অবমাননায় কেন উঠছ মেতে তুমি যার সাফায়াত বিনে পার পাবে না হাসরে যার সাফায়াত বিনে পার পাবে না হাসরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে সৃষ্টি তোমায় করেছেন প্রভু কত যতন করে শান্তি সুখের ঘর বেঁধে আজ ভুলে গেছো তারে সৃষ্টি তোমায় করেছেন প্রভু কত যতন করে শান্তি সুখের ঘর বেঁধে আজ ভুলে গেছো তারে হিসেব তোমার হবেই দিতে মহান প্রভুর দ্বারে হিসেব তোমার হবেই দিতে মহান প্রভুর দ্বারে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে এপার ছেড়ে বন্ধু তোমার যেতে হবে ও পারে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে তাহলে কেন খোদা ভীতি নেই তোমার অন্তরে আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে